প্রজ্বলিত করা হবে ইদাল জান্নাতু আর যখন বেহেস্তকে উজলিফাত নিকটবর্তী করে দেওয়া হবে আলিমাত নাফসুন প্রত্যেক ব্যক্তি জানতে পারবে মা আহদারত সেই আমল সমূহ জানিয়ে সে এসেছে ফালা ও কুসেমু অতএব আমি কসম করছি বিল খুন্নাস সে নক্ষত্রপুঞ্জের যারা পিছনে হরতে থাকে আল জাওয়ারি চলতে থাকে আল কুন্নাস আত্মগোপন করে ওয়াল্লাইলি আর রাতের কসম ইদা আস আস যখন তা গমনোদ্যোগ হয় গমনোদ্যত হয় আর প্রাতকালের কসম ইদা তানাফাস যখন তা আগমন করতে থাকে তা এই আনিত বাণী রসুল এক সম্মানিত যিনি শক্তিশালী আরশি এবং মালিকের নিকট মাকিন মর্যাদাবান সাম্মা সেখানে তার কথা প্রতিপালিত হয় আমিন আমিন এবং তিনি বিশ্বাস ওয়ামা আর তোমাদের এই সঙ্গী নন বিমাজ নুন উন্মাদ আহু আর তিনি সেই ফেরেস্তাকে দর্শন করেছেন বিল উফকিল মুবিন পরিষ্কার আকাশ প্রান্তে হুয়া আর তিনি নন আলাল গয়বি গুপ্ত কথাগুলোর ব্যাপারে বেদনীন কৃপণ ওয়ামা হুয়া আর এটা কুরআন নয় বি কৌলি কথা শৈতানির রজিম কোন বিতাড়িত শয়তানের ফাআইনা কোন দিকে তাজহাবুন তোমরা চলে যাচ্ছ এটা তো কেবল দেখুন এক বিরাট নসিহত নামা লীলা আলামিন বিশ্ববাসীদের জন্য লিমান এমন লোকদের জন্য শাহ আমিন কুম যে তোমাদের মধ্যে ইচ্ছুক আইয়াস্তাকিম সরল পথে চলতে আর তোমরা ইচ্ছা করতে পারো না ইল্লা তবে পারো আল্লাহ ইচ্ছা করলে রব্বুল আলামিন সারা বিশ্বের প্রতিপালক